Mm-hmm. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের সামনে আগের মতো আরও কিছু প্রশ্ন উত্তর নিয়ে উপস্থিত হয়েছি সর্বপ্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে স্থায়ী আপনার ফতুয়া বোর্ডকে সৌদি আরবের জিজ্ঞাসা করা হয়েছিল যে আল্লাহ জল শানু সুরা জুমরের আটষট্টি নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ানুফি খাফিস সৌরি ফাসাই কামা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইল্লা من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون আল্লাহ জান বলেছেন যে সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন আকাশ এবং জমিনে যারা রয়েছে তারা আপনার বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যার ব্যাপারে চাইবেন তিনি ছাড়া তারপরে দ্বিতীয়বার আবার ফুৎকার করা হবে তখন মানুষগুলো উঠে তাকাতে থাকবে এই যে সিংহায় ফুৎকারের কথা বলা হয়েছে এই দুইটা ফুৎকারের মাঝে কতটুকু সময় এবং তারা তারা যারা দুইটা ফুৎকারের মাঝে আপনার মৃত্যুবরণ করবে না হ্যাঁ তাদের নিয়ে কথা তারা উত্তরে বলেন যে দুইটা ফুৎকারের মাঝে যে সময়ে এটাকে নির্দিষ্ট করে বলা সেটা আমাদের পক্ষে সম্ভব না কারণ এটা হচ্ছে গাইবি ব্যাপার যেটা বুদ্ধি বিবেক দিয়ে গবেষণা করে আপনার বলা মুশকিল বরং রসুল আকরম সাহসলামের মাধ্যমে সেটা জানা উচিত আর সেটা আমাদের পক্ষে জানা সম্ভব হয়নি এই ব্যাপারে কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না সময়ের ব্যাপারে এই কারণে এই ব্যাপারে বুখারি এবং অন্যান্যরা রসুল আকরম সাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন সেটা হচ্ছে যে মা বাইন ফাতাইন আর বাউন যে দুই সিঙ্গায় ফুঁক দেওয়ার মাঝে চল্লিশ আছে সাহাবাই কারাম বললেন হে আবু হরাইরা যে আর বাউন বাউনা তুমি যে চল্লিশ বললে এটা কি চল্লিশ দিন তখন তিনি বলেন আবাইত যে আমি এটা বিশ্বাস করি না হ্যাঁ তখন তারা বলল আর বাউন সানা যে চল্লিশ বছরের ব্যবধান নাকি তখন তিনি বললেন আবাইত এটাও আমি বিশ্বাস করি না তখন তারা বললো আর বাউন সাহারা তুমি কি চল্লিশ মাস বুঝাতে চেয়েছ তখন তিনি বললেন আবাই আমি এটাও বিশ্বাস করি না এবং বললেন ওয়াবলা কুল্লু সেই ইমিনাল ইনসান ইল্লা আজবুদ্দানবি মিনহু ইউর কাবুল খালক বলা হচ্ছে যে যে প্রত্যেকটা জিনিস মানুষের সব পুরাণ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং শেষ পর্যন্ত একবারে শেষ হয়ে যাবে তবে আজবুল জানাব যে তার মেরুদণ্ডের নিচের সামান্য অংশ যে গোলাকার বিন্দু আকারে সেটা কিন্তু টিকে থাকবে সেই মিন হুইউরক্ষাবুল খালক সেখান থেকে আবার নতুন করে সৃষ্টি করা হবে সুতরাং এখানে আর বাউন বলা হয়েছে চল্লিশ দুইটা শীত সিংহায় পুৎকারের মধ্যখানে কিন্তু এই চল্লিশ কিন্তু নির্ধারিত হয়নি সুতরাং এই ব্যাপারে চূড়ান্ত কথা যখন পাওয়া যায়নি তখন তখন কারোর পক্ষে বলা সম্ভব নয় এই কারণে আমরা বলতে পারছি না বরং সেটা আল্লাহর দিকে ন্যস্ত করতে হবে এবং হ্যাঁ, যারা এই দুই সিঙ্গার মাঝে মরবে না তাদের ব্যাপারেও আল্লাহ জানেন তাদের ব্যাপারে সুস্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায় না কোরআন হাদিসের মধ্যে আরেকটি প্রশ্ন শেখ আব্দুল আজিজ ইবনুবাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে আমার বড় ভাই তিনি নামাজ পড়ছেন না আমি কি তার সাথে আত্মীয়তার বন্ধন রক্ষা করব নাকি করব না বিশেষ করে বলে যে জানার বিষয় হয় যে আমার ভাই সেটা হচ্ছে আমার বাপের পক্ষের ভাই মানে বাপ এক কিন্তু মা এক নয় হ্যাঁ কিন্তু সেই তো নামাজ পড়ে না তখন উত্তরে তিনি বলছিলেন যে নামাজ ইচ্ছা কিন্তু ছেড়ে দেয় সে তো কাফের হয়ে গেল বড় কুফরি করলো এটা হচ্ছে বিশুদ্ধ মত যখন হ্যাঁ, যদিও সে আপনার নামাজের কথা বিশ্বাস করে যে এটা পড়া ফরজ কিন্তু যদি পড়ে না ইচ্ছা কিন্তু ছেড়ে দেয় তাহলে সে অবশ্যই কাফের তেমনিভাবে যদি সে অস্বীকার করে তার ওয়াজিব হওয়াটা ফরজ হওয়াটা তাহলে সকল আলমের নিকটে কাফের কারণ রসুল আকরম সালাম বলেন রাসুল আমরি আল ইসলাম ওয়া আমুদহু আসালাহ ওয়াদির ওয়াতু সানামিহি আল জিহাদু ফি সাবিলিল্লাহ মুসনাদ আহমদের মধ্যে তিরমিজির মধ্যে এসেছে যে মৌলিক ব্যাপারটা ধর্মের মূল হচ্ছে ইসলাম যে আসলটা হচ্ছে ইসলাম এবং তার মেরুদণ্ড হচ্ছে নামাজ এবং তার চূড়া হচ্ছে সুরের মতো সেটা হচ্ছে আল্লাহর পথে জিহাদ করা সুতরাং ধর্মের মেরুদণ্ড নামাজকে বোঝানো হয়েছে নামাজ ছেড়ে দিলে মেরুদণ্ড শেষ তাইলে ধর্ম ঠিকবে কীভাবে সে মুসলমান থাকতে পারে না অন্য হাদিসের রসুল বলেন বাইন রাজুল বাইন শির কিবুল কুফরে তর্কুসালা যে একজন মানুষ তার মুর্শেক কাফের হওয়ার মাঝে নামাজ ছাড়ার ব্যাপারটি রয়েছে সে নামাজ ছেড়ে দিলে কাফের হয়ে যায় এটা মুসলিম শরীফের হাদিস অন্য হাদিসের রসুল বলেন বলে যে আমাদের মাঝে এবং কাফেরদের মাঝে ব্যবধান হচ্ছে নামাজের যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে যেটা আপনার মুসনাদ আহমদ এবং সুনানের কিতাবগুলোতে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে হ্যাঁ সুতরাং বলে কেউ যদি আপনার ওয়াজিব হওয়া নামাজকে অস্বীকার করে বসে তাইলে সে আল্লাহ আল্লাহ রসুলকে এবং এরকমভাবে যত ইমানদার মানুষের ঐক্যমতকে অস্বীকার করে বসলো তাহলে সে তো বড় কাফের হয়ে যাবে আর যে ব্যক্তি হ্যাঁ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে তো সেও বিশুদ্ধ মতে কাফের হ্যাঁ, যেই অবস্থায় হোক না কেন হ্যাঁ, এরকম মানুষকে যে নামাজ পড়ে না দীর্ঘদিন থেকে তার অবশ্যই তোবা করে নিতে হবে প্রশাসনের দায়িত্ব তাকে ধরে তোবা করাবে যদি সে তোবা করে নেয় তাইলে তাকে আপনার ছেড়ে দেওয়া হবে আর যদি তোবা না করে হ্যাঁ, তাইলে তাকে হত্যা করা হবে এবং এরকম মানুষ যারা যারা নামাজ পড়ে না ইচ্ছাকৃত তাদের সাথে আপনার কি করতে হবে আপনার সম্পর্ক ছিন্ন করে দিতে হবে sprawie এবং তাদের দাওয়াতে অংশগ্রহণ করা যাবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত তারা আল্লাহর কাছে তোবা করে ফিরে না আসে তবে তাদের কাছে আপনার যাওয়া জায়গায় তাদেরকে নসিহত করার জন্য তাদেরকে দিনের দিকে ডাকার জন্য এবং তাদেরকে সেই কঠিন ভয়াবহ শাস্তি থেকে দূরে সরিয়ে আনার জন্য যেন তারা তোবা করে ফিরে আসে এই জন্য দাওয়াত দেওয়ার জন্য তাদের কাছে যাওয়া যেতে পারে কিন্তু তার সাথে আপনার বন্ধু ভাবাপন্ন সম্পর্ক রাখা যাবে না তৃতীয় আরেকটি প্রশ্ন সেটা আছে সেটাও স্থায়ী ফুতুয়া মাসুদকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কখনো কি জায়জ রয়েছে যে কোনো মানুষের স্ত্রী সে তার ভাইয়ের জন্য মানে স্বামীর ভাইদের সামনে অথবা তার চাচাতো ভাইদের সামনে কোনো মহিলা চেহারা খুলবে এটা কি তার জন্য জায়েজ রয়েছে বলে যে এরকমভাবে এমনকি জায়েজ যে একজন ছেলে তার মায়ের সাথে তার বোনের সাথে বালেগ অবস্থায় শুইবে এটা কি জায়েজ যেটা বর্তমান যুগে অনেক সময় দেখা যায় হ্যাঁ, সেটা সম্পর্কে উত্তর জানতে হবে উত্তরে বলা হয়েছে যে আপনার নিজের স্বামীর যে ভাইগুলো আছে অথবা তার চাচাতো ভাই তারা কিন্তু কারোর স্ত্রীর মাহরাম হতে পারে না হ্যাঁ, কিন্তু যদি আত্মীয়ের মধ্যে বিয়ে হয় সেটা ভিন্ন ব্যাপার কিন্তু দূর থেকে আসলে কোনো মহিলা স্বামীর ভাই এবং তার চাচতো ভাইরা কখনো মাহারাম হতে পারে না এই কারণে তাদের সামনে চেহারা খোলা কখনো জায়জ হবে না মাহারাম ছাড়া হ্যাঁ আর যদি যদিও তারা একবারে বুজুর্গ নেককার মানুষ হয় অনেকে মনে করে যে এরা বুজুর্গ মানুষ কোনো সমস্যা হবে না আল্লাহ তো বিধান করতে আল্লাহ ভালো করেই জানেন বুজুর্গ কারা হ্যাঁ এটা হইলে তো আপনার রসুলদের জন্য জায়জ করে দিতেন কারণ তাদের অন্তত আরও পরিষ্কার ছিল তাই চাইলে এগুলো আছে সুতরাতা এগুলোর কথা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 আসল আসল সৌন্দর্য যেটা ভিতরের সৌন্দর্য বডির হ্যাঁ ভিতরের সৌন্দর্য সেটা কখনো দেখানো যাবে না বলে যে এটার জন্য ডেকে রাখতে বলা হয় সে বলে রেহিন না আলা বিহীন না সুতরাং ভিতরের এই সৌন্দর্যকে ডেকে রাখতে হবে বড় ওড়না দিয়ে তাদের বুক টুক এগুলা হ্যাঁ, গলা টলা সব ডেকে ফেলতে হবে ওলা ইউদ্দিন না তারা নিজের সৌন্দর্য কখনো প্রকাশ করতে পারে না এই লোকগুলো ছাড়া তারা কারা বলে যে নিজেদের স্বামীর জন্য নিজেদের পিতার জন্য হ্যাঁ, নিজের বাপ অথবা দাদা এরকম সিরিয়ালের উপরে যদি কেউ থাকে হ্যাঁ, অথবা বা না নিজের শ্বশুর শ্বশুর এরকমভাবে নিজের স্বামীর যে সন্তান আছে তাদের জন্য যে তাদের পিতা এবং তাদের স্বামীর কি পিতা এবং আপনা ইহিন্না তাদের নিজের সন্তান ও আপনা ইবহিন্না নিজের স্বামীর সন্তান এরকমভাবে তাদের নিজের ভাই এবং নিজের ভাইদের ছেলে সন্তান এবং বানি আখওয়াতিহিন্না তাদের বোনের ছেলে এবং এরকমভাবে অন্য মহিলাদের সাথে তার সাক্ষাৎ দিতে পারবে এবং আউমা আমার ইমান হুন্না এবং যারা আপনার এরকম আগের যুগে ছিল গোলাম হ্যাঁ, সেই গোলাম যদি থাকে নিজের অধীনস্থ তারাও আউত্তাবিনা গাইর উলিল রিজাল অথবা অধীনস্থ যদি থাকে যাদের মধ্যে এখনও হ্যাঁ, পুরুষত্ব আসেনি সেই রকম যে বালেগ হয়নি অথবা আউত্তিফলিল্লাদিন আলমিয়া ধরু আলা আওরাতিন অথবা ছোট বাচ্চা যে এখনও বুঝ আসেনি মহিলাদের ব্যাপারে এই জাতীয় এই সবগুলোর সাথে দেখা দিতে পারবে এই জাতীয় ছাড়া আর কারোর সাথে দেখা দিতে পারবে না সুতরাং এইখানে প্রশ্নে যেটা বলা হয়েছে স্বামীর ভাই এবং স্বামীর আপনার চাচাতো ভাই অন্যান্য এদের ব্যাপারে পারে অথবা আপনার আরও যারা আছে তারা কিন্তু মাহরাম হতে পারে না তারা মাহরাম যখন নয় তাদের সামনে চেহারা খোলা কখনো জায়জ হবে না এখানে আগেও বলছি যে ভালো খারাপের মধ্যে কোনো ব্যবধান করার বিষয় নয় কারণ এটা করলে ইজ্জত রক্ষা পাবে এবং সামনে কোনো ফাসাদ সৃষ্টি হবে না এক হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাহ আলী ইসলামকে আপনার হামু সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে সেটা হচ্ছে নিজের স্বামীর পক্ষীয় পুরুষ যারা আছে তাদের সম্পর্কে তখন রসুল আকরম সাম বলেছেন আল হামু আল মাউথ বলে যে স্বামীর পক্ষীয় যারা পুরুষ আছে এরা মৃত্যু সমতুল্য মৃত্যু সমতুল্য এই জন্য বলা হয়েছে যে তাদের হাত থেকে রক্ষা পাওয়া খুবই মুশকিল যেরকম মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়া মুশকিল সুতরাং তাদের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে মৃত্যুকে যেরকম মানুষ ভয় পায় এরকম তাদেরকেও ভয় পেতে হবে সুতরাং তারা কখনো মাহরাম না স্ত্রীর জন্য এই কারণে প্রত্যেক মুসলমানকে নিজের ধর্ম হ্যাঁ নিজের ইজ্জতকে রক্ষা করার চেষ্টা করতে হবে দ্বিতীয় নম্বর যেটা কথা সেটা হচ্ছে যে কখনো আপনার পুরুষ সন্তানের জন্য যারা এখনো আপনার যদি তারা বালেগ হয়ে যায় অথবা তাদের বয়স যদি আট দশ বছর হয়ে যায় অথবা তার বেশি হয়ে যায় তখন তারা কখনো নিজের মায়েদের সাথে নিজের বোনদের সাথে এক জায়গায় এক বিছানায় শুইতে পারবে না হ্যাঁ সেটা নিষেধ কখনো জায়জ হবে না কারণ এরকম করতে গেলে অনেক সময় শয়তানে ধোকা দিতে পারে বেবিচার সংগঠিত হতে পারে এবং অথবা বেবিচারের প্রতি উৎসাহিত হতে পারে হ্যাঁ, যে কোনো ফাসাদ সৃষ্টি হতে পারে এগুলার কারণে তাদেরকে হ্যাঁ, আপনার কাছে শোয়ানো যাবে না এরকমভাবে রসুল আকরম সাল্লাম সাল্লাম আদেশ করেছেন যে যখন সন্তান দশ বছর হয়ে যায় যেন তাদেরকে পৃথক করে দেওয়া হয় রসুল বলেন মুরু আউলাদিন যে তোমরা নিজেদের সন্তানদেরকে সাত বছর বয়সে নামাজের আদেশ করবে ওয়াদরিবু হারি আসেন দশ বছর হলে তাদেরকে প্রহার করবে ওয়াফর কুবাইন হুম ফিল্মাদাজ এবং দশ বছর হলে তাদের বিছানাগুলো ভিন্ন ভিন্ন করে দেবে যদি ভাই হয় তাহলে বিছানা ভিন্ন করে এক ঘরে থাকা যাবে সমস্যা নেই বোন হলেও সবগুলা এক ঘরে থাকবে ভিন্ন ভিন্ন বিছানায় থাকবে কিন্তু কখনো ভাই বোন দশ বছরের হয়ে গেলে কখনো একসাথে থাকতে পারবে না একই বিছানায় শুইতে পারবে না একই কাঁথা একই লেফের হ্যাঁ, ভিতরে থাকতে পারবে না তাইলে সমস্যা সৃষ্টি হবে যেটা শরীয়তের বিধান এই কারণে আর যারা আপনার এখনো বালেগ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 যেন অনুমতি চায় এবং যেই সন্তানগুলো এখনো বালেগ হয়নি তারা যেন তিনটা সময় অনুমতি চায় যদিও তাদের সাথে দেখা করা যায় কিন্তু তিনটার সময়ে তারা অনুমতি না চেয়ে যেন ঘরে না ঢুকে কারণ তখন খোলা সতর দেখার সম্ভাবনা আছে সেটা হচ্ছে ফজরের নামাজের আগে যখন মানুষ শোয়া থেকে উঠে কাপড় চেঞ্জ করে এবং দুপুরের বেলায় যখন গোসল করে কাপড় চেঞ্জ করে তৃতীয় নম্বর আছে এশার নামাজের পরে যখন ঘুমের জন্য কাপড় চেঞ্জ করে এই যে তিনটা সময়কে আওরত বলা হয়েছে সতর বলা হয়েছে সুতরাং এই সময় খোলা সতর দেখার সম্ভাবনা আছে তারপরেও ছোট বাচ্চাদেরকে যারা এখনো বালক হয়নি তাদেরকে ঢুকতে নিষেধ করা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে যখন সতর্কতার কথা বলা হয়েছে তাইলে তো এক কাঁথার নিচে শোয়া সেটাও মুশকিলের ব্যাপার তখন সতর খুলতে পারে হ্যাঁ, একজন একজনের সাথে মিশতে পারে হ্যাঁ সুতরাং অবশ্যই সতর্ক থাকার বিষয় আল্লাহ বলেন যে লাইসা হিম আলাইহিম জুনাহুন হুন না তওয়াফুন আলাইকুম বাদুকুম আলা বাদ বলে যে এই তিনটা সময় ছাড়া অন্য সময় ঢুকতে পারবে কারণ তাদের সাথে তো পর্দা নেই হ্যাঁ কিন্তু এই তিনটা সময় অনুমতি নিতে হবে কারণ তারা তো তোমাদের কাছে আসেই আল্লাহ বলেন কাদা আর কি ইউবাইনুল্লাহকুমুল আয়াত যে আল্লাহ বলেন যে এভাবে আল্লাহ জলেশন তার নিদর্শনগুলোকে সুস্পষ্টভাবে বলেন আল্লাহ ইমান হাকিম তিনি সব কিছু জানেন তিনি কৌশলী এবং আল্লাহ জলেশন আদেশ করেন যারা আপনার বালক হয়ে গেছে তারা যেন সব সময় ঘরে ঢুকতে যেন অনুমতি চায় আল্লাহ বলেন ওয়াইদা বালাগাল্লাহ ফারমিন কুমল হুলুম ফালিয়াস্তাদিন ওকামাস্তাদিন আল্লাদিন মিন কাবহিম কাদারিক ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি ওয়াল্লাহু আলিমুন হাকীম আল্লাহ সূরা নূরের 59 নম্বর আয়াতের মধ্যে বলেন যদি বাচ্চা বালক হয়ে যায় তাইলে যেন অন্যান্য পুরুষদের মতো সবসময় অনুমতি নিয়ে ঢুকে কারণ ছতর খোলা অবস্থায় যেন কখনো না দেখে নিজের আত্মীয়কে হ্যাঁ বলে যে এইভাবে আল্লাহ তার আয়াতগুলা সুস্পষ্ট স্পষ্টভাবে বলে দেন এই সমস্তগুলো কেন করা হয়েছে বিধানগুলো যেন ফিতনা থেকে আপনার দূরে থাকা যায় মানুষের ইজ্জত আবরু রক্ষা পায় এবং যেন কোনো ফাসাদ সৃষ্টি না হয় সুতরাং যদি এমন হয় তাইলে আপনার কিভাবে একসাথে আপনার শোয়া যায় যে বালেক হওয়ার পর সেটা কখনো জায়জ হতে পারে না সুতরাং নিচে হলে যদি এমন হয় দশ বছরের নিচের ছোট বাচ্চা তাহলে সেটা ভিন্ন কথা যদি প্রয়োজন হয় যে তার কাছে থাকতে হয় তার কোনো ভয় লাগবে বা এরকম কিছু অথবা কোনো ফিতনার ভয় না থাকে তখন সেটা ভিন্ন কথা কিন্তু যখন আপনার বালক হয়ে যাবে দশ বছর হয়ে যাবে তখন সেটা চলবে না আল্লাহ আমাদের সবাইকে বুঝা তৌফিক দিন ওসল আল্লাহ মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহি আজমাইন